করার সুযোগ দিয়েছেন সেই মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করে হৃদয়ের গহীন থেকে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের পেয়ারা নবী বিশ্বনবী বিশ্বের সকল মানুষের মুক্তির দূত আকায়দ জাহাঁ সৈয়দুল কাউনাইন ইমামুল আম্বিয়া ইউল মুরসালিন খাতামুল নবীন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের পবিত্র রওজা শরীফে সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা আমরা মেয়েরাজের এই আলোচনার মাঝে খোদবার মাঝে সেই দোয়াটি পড়ার মাধ্যমেই আমরা আমাদের আলোচনাকে আমরা অব্যাহত রাখব যে দোয়াটি এ মাসে রসুল বেশি করে পড়তেন আল্লাহমাবারিকি রজাবা ওয়া শাহবান ওবাল্লিগনা রমাদান সবাই পড়ুন আমার সাথে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাহবান ওবাল্লিগনা রমাদান আল্লাহ আমিন <clears throat> আমার ভাইয়েরা ইতিপূর্বে আমরা ইসরা এবং মেয়েরাজ সম্পর্কিত আলোচনা শুনছিলাম আলোচনা হয়েছিল মেরাজের পটভূমি আলোচনা হয়েছিল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেলেন যাওয়ার পথে আল্লাহ রবুল আলমিন কুদরতের অসংখ্য নিদর্শন রসুলকে দেখালেন এবং সেখানে গিয়ে সমস্ত নবী এবং রসুলদেরকে অসংখ্য ফেরেস্তাদেরকে নিয়ে দোরাকাত নামাজ আদায় করলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে পোশাক পেশ করা হলো সে পোশাক পরিধান করে সাদা পোশাক পরিধান করে রসুল সাল্লাহ সাল্লাম আবার বোরাকের পৃষ্ঠে সওয়ার হলেন আসমান থেকে কুদরতি একটা লিফট নেমে আসলো লিফট নেমে আসার পরে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম সেই কুদরতি লিফটের মধ্যেই এই বোরাক সহ ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে এই কুদরতি লিফটে এক টানে রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে প্রথম আকাশে পৌঁছে দিল সফরটা যেমন কুদরতি সফর ব্যবস্থাপনাও কুদরতি কাজেই কোনো বিজ্ঞানীর এই প্রশ্ন করা অবান্তর যে শূন্য বায়ুমণ্ডলের এক জায়গায় কোনো অক্সিজেন নেই অসংখ্য উল্টা উল্কাপিণ্ড সেখানে ঘোরাফেরা করছে অসংখ্য বাধা বিঘ্নতা কাজে রক্ত মাংসের একজন মানুষ হয়ে এই মহাকাশ মহাশূন্য সফর করা এটা সম্ভব না এ কথা বলা সম্পূর্ণ অবান্তর এজন্য যে আল্লাহ এই উল্কাপিণ্ডের স্রষ্টা যে আল্লাহ এই মহাশূন্যের স্রষ্টা যে আল্লাহ এই আকাশের স্রষ্টা সে আল্লাহ তার পেয়ারা বন্ধুকে ডেকে পাঠিয়েছেন তিনি তার বন্ধুকে কিভাবে নেবেন কোন প্রক্রিয়ায় নেবেন কি মাধ্যমে নেবেন এটা তিনি ভালো জানেন তিনি ব্যবস্থা করেছেন আর বিজ্ঞানের যতই উৎকর্ষ সাধিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি বিজ্ঞানের আসছে ততই বেশি ইসলামের সততা মেয়েরাজের সততা আরও বেশি দিবালোকের ন্যায় পৃথিবীর মানুষের কাছে সুস্পষ্ট হচ্ছে আলোচনা করছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই মসজিদ আকসা থেকে এখন ঊর্ধ্বগমন মেয়েরাজের মূল সফর শুরু করছেন তো শরিয়াতের পরিভাষায় মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে সফর করলেন এর নাম হলো ইসরা আর মেয়েরাজের সফর হচ্ছে মসজিদ আকসা থেকে সপ্তাকাশ এবং আরশে মোয়াল্লা পর্যন্ত পৌঁছা এটা এই অংশের নাম হলো মেয়েরাজ সেই মেয়েরাজ এখন শুরু রসুল্লাহ সাল আলী হাসাল্লাম হাদিসে পাকে এরশাদ করেছেন যে জমিন থেকে আকাশের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ অর্থাৎ মানুষের সাধারণ নিয়মে যেতে সেখানে পাঁচ শত বছর সময় ব্যয় হয় যেই যুগে রসুল হাদিসটি বলেছেন সেই যুগে শরিয়াত শরিয়াত যে স্বাভাবিক মাইলকে গ্রহণ করেছে এবং সাধারণত মানুষ একটা দিন কোনো রকমের তাড়াহুড়ো ছাড়া এবং ধীর ছাড়া নর্মাল গতিতে চললে সাধারণত সেই যুগের মানুষ ষোলো মাইল চলতো একদিনে তো আপনার ষোলো মাইল যদি প্রতিদিন হয় আল্লাহ রসুল সেই হিসাবে যদি পাঁচশো বছর বলে থাকেন তাও তো কম না প্রতিদিন ষোলো মাইল এরকম তিরিশ দিনে এক মাস এরকম বারো মাসে এক বছর এরকম একশো বছর না এরকম পাঁচশো বছর নর্মাল প্রতিদিন ষোলো মাইল চললে পাঁচশো বছরে মোট আঠাশ লক্ষ আশি হাজার মাইল হয় তাহলে যদি শরিয়াতের মাইল হিসাব করা হয় এবং সেই অনুযায়ী যদি আল্লাহ রসুল বলে থাকেন তাহলে জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে আশি আঠাশ লক্ষ আশি হাজার মাইল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী কি আসলে এই শরিয়াতের যে ষোলো মাইল যে তিন মাইল অর্থাৎ আটচল্লিশ মাইল দূরের পথে গেলে মানুষ মুসাফির হয়ে যায় চার রেখাতওয়ালা নামাজ তাকে দুরাকাত পড়তে হয় রসুলকে সেই সফরের কথা বলেছেন না মেয়েরাজের সময় রসুলের জন্য যে বোরাকের ইন্তজাম করা হয়েছে যার গতি বিদ্যুতের গতি আলোর গতি পার সেকেন্ডে বর্তমানে বিজ্ঞানীরা বলছেন যার গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক এক সেকেন্ডে এখন যদি সেই রকম এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের গতির পাঁচশো বছর হয় তাহলে কিরকম অবস্থা হবে পৃথিবীর কম্পিউটার ক্যালকুলেটার হিসাব করে শেষ করতে পারবে এরকম ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন এক রাত এরকম আপনার তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর এরকম যদি হয় আর সেই হিসাবে যদি আলোর গতি হিসাবে যদি পাঁচশো বছরের পথ বোঝানো হয়ে থাকে হাদিসের সেই ভাষায় তাহলে তো বিশাল হবে তাও ওলামা ইকরাম কষ্ট কেলেশ করে হিসাব করেছেন তারা বলেছেন সেই অনুযায়ী যদি হিসাব করা হয় তা জমিন থেকে আকাশের দূরত্ব হবে কত তারা শুধু সংখ্যা বলেছেন এভাবে যে একটা সাত লিখে ডান পাশে একশো বিশটা শূন্য দিলে যত মাইল হয় এত মাইল হবে এখন সবাই গুন্ডা লঙ্কা এই পাশে একটা সাত লিখে এই পাশে কয়টা শূন্য একশো বিশটা শূন্য দিলে যত মাইল হয় জমিন থেকে আকাশের দূরত্ব এত মাইল দূর সুবাহান কিন্তু আল্লাহ পাক তার রসুলকে মুহূর্তের মধ্যেই সে আকাশে নিয়ে যাচ্ছেন একটি বিশিষ্ট তাফসির গ্রন্থ আছে তাফসির জালালাইন ইমামুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহী যে কিতাবটি লিখেছেন তার ওস্তাদ জালালউদ্দিন মাহাল্লি এবং তার ছাত্র জালালউদ্দিন সৈয়দি দুজন মিলে তাফসিরটি লিখছেন এই তাফসিরে জায়ালাইনের টিকার মধ্যে আছে যে প্রথম আকাশ এই আকাশের নাম হলো রাকি এটা সবুজ জমরুদ পাথরের তৈরি এই আকাশটি জায়লান শরীফের টিকার ভাষ্য অনুযায়ী তো এই আকাশের প্রথম আকাশে অসংখ্য দরজা আছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যে দরজা দিয়ে প্রবেশ করছেন যে সোজা গিয়ে পৌঁছলেন ওইখানের ওই দরজার নাম হলো বাবুল হাফাজা হাফাজা নামক গেট এই গেটের দায়িত্ব রক্ষক ফেরেস্তার নাম হচ্ছে ইসমাইল হাজরত আমাদের নবীর পূর্বপুরুষ ইব্রাহিম আলী ইসলাতামের ছেলে জবিহল্লা ইসমাইলের নামে হচ্ছে সেই ফেরেস্তার নাম সেই ফেরেস্তার অধীনে বারো হাজার ফেরেস্তা আছে সেই বারো হাজার ফেরেস্তা আবার প্রত্যেকের অধীনে সত্তর হাজার ফেরেস্তা আছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে পৌঁছলেন জিবরিল আলহি সালাতাম দরজা নক করলেন দরজা খুলে দেওয়া হলো তখন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সে দরজা দিয়ে যে স্থানে পদার্পণ করলেন দেখলেন নূরের তৈরি সিংহাসনে এক সুন্দর সুঠামদেহী পুরো রাজকীয় চেহারা তিনি বসে আছেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তাকে গিয়ে সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম তিনি বললেন রসুল সাল্লাহ আলী হোসালাম লক্ষ্য করলেন যে তিনি একবার ডান দিকে তাকাচ্ছেন একবার বাম দিকে তাকাচ্ছেন ডান দিকে যখন তাকান লক্ষ্য করেন যে একটা দরজা সেই দরজা দিয়ে সুঘ্রাণ আসছে এবং সুন্দর চেহারার অসংখ্য নারী পুরুষ সেখানে অপেক্ষা করছে ওদিকে যখন তাকান চেহারার মধ্যে হাস্যজ্জ্বল ভাব সৃষ্টি হয় আনন্দে উৎফুল্লিত হয়ে যান বাম দিকে যখন দেখান চেহারাটা মলিন হয়ে যায় সেখানে অসংখ্য মানুষ তাদের চেহারাটা মলিন এবং সেখান থেকে দুর্গন্ধ আসছে ওদিকে যখন তাকান চেহারাটা মলিন হয়ে যায় তখন জিবিল আলী হিসালাতাম পরিচয় করিয়ে দিলেন আমাদের নবীকে যে ইনি হচ্ছেন আপনাদের আদি পিতা হজরত আদম আলী হিসালাতাম আর ডান দিকে যাদেরকে লক্ষ্য করছেন এই দরজা হচ্ছে বেহেস্তের দরজা আর আদম আলী হিসালাতামের সন্তান সন্ততি যারা ছেলে মেয়ে জান্নাতে যারা যাবে তাদের চেহারা তিনি যখন দেখেন আর জান্নাতের নাজ নিয়ামত যখন দেখেন তখন তিনি উৎফুল্লিত হয়ে যান আনন্দ আনন্দিত হন কিন্তু যখন <coughs> তার হতভাগা দুর্ভাগা ছেলে মেয়েদের দিকে তাকান বাম দিকে এবং সেখানে দুর্গন্ধ এবং শাস্তির কথা চিন্তা করেন আদম আলী হিসালাতামের চেহারা চেহারা মলিন হয়ে যায় তখন আদম আলি সালাতাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অভিনন্দিত করলেন এই কথা বলে মার হাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ আমি অভিনন্দিত করছি আমার চরম পরম উত্তম পুত্র এবং উত্তম এক নবীকে আমি অভিনন্দিত করছি প্রথম আকাশে আল্লাহ রবুল আলমিন হাজরতে আদম আলি সাল্লাতামের সাথে আল্লাহ রসুলকে সাক্ষাৎ করালেন কেন এই প্রসঙ্গে ওলামাইকরাম বলছেন যে এর মধ্যে সূক্ষ্ম ইঙ্গিত আছে যে আদম আলী হিসালাতামের জন্মের মূল স্থান হচ্ছে জান্নাত বেহেস্ত সেখানে কিন্তু চিরদিন তিনি থাকতে পারেননি তিনি সেখান থেকে চলে চলে আসতে হয়েছে পৃথিবী নামক এই গ্রহে ঠিক হে নবী আপনি যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন মক্কা রমা সেখানেও আপনি চিরদিন থাকতে পারবেন না অচিরেই আপনাকে এখানে থেকে হিজরত করে আপনাকে চলে যেতে হবে ইয়াসরিবে মদিনায় এবং আদম আলী হিসালাতাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যে উপদেশ দিলেন সে উপদেশের মধ্যে থেকে একটি উপদেশ ছিল এই আল হাজরুকুল্লাল হাজর মিনাস শয়তান হে আমার পুত্র হে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম শয়তানের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন সাইন্নাহু আগওয়ানি ওয়া উম্মুকা হাওয়া যেহেতু এই শয়তান আমাকে এবং আপনার মা হাওয়াকে প্ররোচিত করেছিল আল্লাহ পাকের অবাধ্যতা করতে কাজেই আপনি নিজেও শয়তানের ব্যাপারে সতর্ক থাকবেন এবং আপনার ওম্মাদকেও শয়তানের ব্যাপারে সতর্ক করবেন শয়তানের জালে যেন আপনার উম্মাদ ফেসে না যায় সে ব্যাপারে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বোঝাবেন সতর্ক করবেন আমার ভাইয়েরা শয়তান কিন্তু একটা নিকৃষ্ট খারাপ বস্তুকে অত্যন্ত সুসজ্জিত আকারে আপনার আমার সামনে পেশ করে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় কথাটি এসেছে ওয়াজাইয়ান আলাহম শৈতান আমালাহম যারা সূর্যকে পূজা করে ওদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন শয়তান এই সূর্যকে পূজা করার এই প্রক্রিয়াটি মানুষের জন্য সুশোভিত করে দিয়েছে সুসজ্জিত করে দিয়েছে সাজিয়ে দিয়েছে ফলে তারা সঠিক পথ পাচ্ছে না শয়তান সুন্দর করে দিলেই মনে করে এটাই সুন্দর এভাবে আল্লাহর অসংখ্য নাফারমানির কাজ অসংখ্য জিনিস শয়তান মানুষের কাছে জিনিসটাকে অত্যন্ত সুন্দর করে পেশ করে আমরা মনে করি সেটাই আমার জন্য কল্যাণ সেটাই আমার জন্য ভালো বা সেদিকে ঝুঁকে যাই কিন্তু সেটা করতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের নাফারমানি হচ্ছে কিনা আল্লাহ রুবুল্লা আলমিনের রহমাতের দরবার থেকে আমি বিতাড়িত হচ্ছে কিনা আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হবেন কিনা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই তরিকা শিখিয়েছেন কিনা এর কোনো পরোয়া আমরা করি না শয়তান ভালো লাগিয়েছে বাস এটাই আমার দলিল যেটা জিনিসটা ভালো এই জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দারা যারা আল্লাহর বলি হয়েছেন এই কুপ্রবৃত্তিকে দমন করেই কিন্তু আল্লাহর বলি হয়েছেন একদিকে গোনাহের কাজ চলতে থাকবে কোপ্রবৃত্তির সমস্ত চাহিদা পূরণ করতে থাকবো আর একদিকে ইবাদত বন্দিকে চলবে সমস্ত ইবাদত বন্দিকে মাটি করে দেবে শয়তানের অল্প একটু অশোয়াশা আপনার আমার দিলের মধ্যে এই জন্যই মেয়েরাজের প্রথম আকাশেই আদম আলী হিসালাতামের সাক্ষাতের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আদম আলী হিসালাতামকে দিয়ে বলিয়েছেন যে হে আমার নেবে হে আমার পেয়ারা সন্তান আপনি সতর্ক থাকবে সন্তান সন্তান থেকে শয়তান থেকে এবং আপনার উম্মাদকেও সতর্ক করবেন কোনোভাবে যেন শয়তানের লোভনীয় প্রস্তাবগুলো শয়তানের সুসজ্জিত করা খারাপ কাজগুলো আপনার উম্মাদ কোনো ক্রমে করতে না পারে আমার ভাইরা রসুল্লাহ সাল আলী আসাল্লাম প্রথম আকাশের সফর শেষ করে দ্বিতীয় আকাশে পদার্পণ করলেন বুখারে শরীফ জায়ালান শরীফের টিকা অনুযায়ী সে আসমানের নাম লেখা হয়েছে আরফালুন এবং এই আকাশ সাদা রূপা দিয়ে তৈরি হাজরত জিবরিল গিয়ে দরজায় নক করলেন দরজা খুলে দেওয়া হলো সেখানে যে দরজা দিয়ে রসুল প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখলেন হাজরত ঈসা এবং ইয়াহিয়া হিমাসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের দুজন জবরদস্ত নবী এবং রসুল তারা সেই দ্বিতীয় আকাশে রয়েছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আকাশে হাজরত ঈসা এবং ইয়াহিয়ার সাক্ষাতের রহস্য সম্পর্কে ওলামা ইকরাম বলছেন যে এই দুইজন নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল তার মধ্যে ইয়াহিয়া আলহি সালাতামকে ইহুদিরা হত্যা করতে পেরেছে কিন্তু হাজরত ঈসা আলহি সালাতামকে হত্যা করতে পারেনি শহীদ করতে পারেনি আল্লাহ রবুল্লা আলমিন তার কুদরতি ব্যবস্থাপনা দিয়ে জিবরিলকে দিয়ে আকাশে দ্বিতীয় আকাশে উঠিয়ে নিয়েছেন ঠিক হে নবী যেভাবে এই দুজন নবীকে হত্যার প্রক্রিয়া চেষ্টা করেছিল কাফের বেইমানেরা ইহুদিরা কাফের বেইমানেরা কিন্তু আপনাকেও হত্যা করার জন্য অসংখ্য ব্যবস্থা তারা গ্রহণ করবে আমার ভাইরা তাই আমরা লক্ষ্য করি রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য মেরে ফেলার জন্য কাফেরদের কত দিকের চক্রান্ত হলো রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যেদিন হিজরত করলেন সেদিন তো কাফেররা ঘর ঘেরাও করেছিল নিশ্চিতভাবে তারা বুঝেছিল যে আজকে কোনোভাবে আমাদের এ তলোয়ারের হাত থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পালাতে পারবে না এই জন্যই মক্কার সমস্ত কবিলাদের যুবকদের একটা করে যুবক উলঙ্গ তলোয়ার নিয়ে গোটা রাত পাহারাদারি করছিল রসুল যখন ঘর থেকে বের হবেন তখন রসুলকে একযোগে তারা তলোয়ার দিয়ে আঘাত করে শহীদ করে দিবে আল্লাহ তালা তার হাবিবকে রক্ষা করবেন আর কাফেররা শহীদ করবে এটা কি সম্ভব জীবন এবং মৃত্যুর ফয়সলা তো আসমানে হয় জমিনে হয় না রসুলকে যখন শহীদ করার প্রক্রিয়া করলো তখন কাফেররা প্রায় নিশ্চিত ছিল যে আজকে আমাদের হাত থেকে রক্ষা পেতে পারবে না এই জন্যই আবু জাহাল তার পাশের লোকটাকে আঘাত করে বলছে কিরে শুনছ মোহাম্মদ বলতেছে যদি তার কথা মানো জর্ডান সেরিয়ার চেয়ে সুন্দর বালাখানা সুন্দর বাঘ বাগিচা সমৃদ্ধ বিরাট নাকি বেহেস্তখানা জান্নাত বাগ বাগিচা সমৃদ্ধ বাগান বাড়ি সুন্দর তোদের হবে যেখানে মধুর নহর দুধের নহর এরকম সুন্দর সারাবান তহুরার নহর হবে আর যদি না মানো তাহলে দুনিয়াতেও জবই করা হবে আর পরকালে নাকি আগুনে পোড়ানো লাগবে আগুনে পোড়ানো হবে এই কথা বলে অট্ট হাসিতে ফেটে পড়ছিল আবু জাহাল ঠিক সেই মুহূর্তে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে সমস্ত আমানতগুলো আলী রাজি আল্লাহ আনহুকে বুঝিয়ে দিয়ে নিজের বিছানায় আলীকে সাইিত রেখে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিজের ঘর খুলে বের হচ্ছেন কাদের সামনে দিয়ে রসুল যাবেন যারা উলঙ্গ তলোয়ার নিয়ে অপেক্ষা করছে রসুলকে শহীদ করে দেওয়ার তাদের সামনে দিয়ে যাবেন আল্লাহ রসুল তখন সুরা ইয়াসিনের শুরু দিকের আয়াতগুলো তেলাওয়াত করছিলেন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আমি তাদের সামনে তাদের পিছনে ডানে বামে প্রাচীর সৃষ্টি করে দিলাম ফাহুমলা ইউবসিরুন ফলে তারা আর দেখতে পাচ্ছিল না এমন অবস্থা হলো যেই কাফেররা রসুলকে মারার জন্য দাঁড়িয়েছিল কুদরতি ব্যবস্থাপনা দিয়ে তাদের চক্ষুগুলো আল্লাহ পাকের হাতে ছিল আল্লাহ পাক চোখের দেখাকে স্থগিত করে দিলেন এই চোখ তুই দেখিস না বাস দেখা বন্ধ করে দিল আর দেখবে কেমনি শুধু চোখের শক্তি নয় তাদের চেতনা শক্তিও অবলুপ্ত করে দেওয়া হলো যে আবু জাহাল এতক্ষণ ধরে লেকচার দিচ্ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সামনে গিয়ে দাঁড়ালেন আবু জাহাল আমার এ ঠোঁটের দুই ঠোঁটের মধ্যখান দিয়ে যে কথাগুলো বেরিয়েছে একশো ভাগ সত্য যারা আমাকে নবী বলে বিশ্বাস করবে আল্লাহ ওয়াহদাহুল্লাহ স্রষ্টা হিসাবে বিশ্বাস করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক জর্ডান সিরিয়ার বালাখানা কিছুই না তার চেয়ে হাজারো কোটি গুণ বেশি মূল্যবান জান্নাত বেহেস্ত আল্লাহ অবশ্যই তাদেরকে দান করবেন আর যারা এটা না মানবে আমার এই দিনের বিরুদ্ধে চারণ করবে পরকালে জাহান নামে পড়বে দুনিয়াতেও তাদের অনেকেরই নিহত হতে হবে আর যাদেরকে আমার বিরুদ্ধাচারণের কারণে নিহত হতে হবে জবই হতে হবে তাদের মধ্যে তুমিও আছো এ কথা বলে এক মুষ্টি বালো নিয়ে রসুল আবু জাহালের মাথায় দিয়া দিলেন আবু জাহাল শুধু একা না আবু জাহাল সহ অতবা সাহেবা আবুল বখতারি আবু মুসলিম যত কাফের ছিল সবার মাথায় বালো দিয়ে রসুল বের হয়ে চলে গেলেন ওরা তো মাথায় বালো নিয়ে চুপচাপ টকার মতো বয়ে রয়েছে পুরা রাত এরকম চুপচাপ যারে মারণে লেগা আইসে হাই বাইর হয়ে গেছে আর ওরা মাথায় বারো লেগা চুপচাপ হয়ে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম আবুবাকর সিদ্দিকের বাড়িতে গেলেন শেষবারের মতো খানায় কাবা তো অফ করলেন সেখান থেকে মেসফালা হয়ে সোজা একেবারে মদিনার দিকের পুরা উল্টা দিক ইয়ামানের দিকে তিন মাইল দূরে জবাল সাউরের গাড়ে গিয়ে আত্মগোপন করলেন এই পর্যন্ত শয়তানও এদেরকে জাগ্রত করতে পারেনি শেষ রাতে এসে চিৎকার করে যেন কেউ বলছে ইয়া আশারা কোরাইশ মা দাতান্তাজিরুন এই কোরাইশরা কাদের অপেক্ষা করছো বলছে নান্তাজিরু মোহাম্মদান মোহাম্মদের অপেক্ষা করছি তখন বলছে না হুয়া রা হাফি হাজাতিহি সে তার কাজে চলে গেছে দেখো কি না না সে শুয়ে আছে ও দেখো ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে দরজার ফাঁক দিয়ে দেখা যায় বলছে না ও তো আলী আর যাওয়ার সময় এমনি যায় নাই তোমাদের মাথায় একটু টেস্ট করে দেখো মাথায় বালো দিয়ে গেছে তোমাদের এইবার মাথা টেস্ট করে দেখে সবার মাথা এতগুলা করে বালু দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে চাদর সরিয়ে দেখে আলী ইবনে আবি তালেব ইয়া আলী আইনা মোহাম্মদ এ আলী মোহাম্মদ কোথায় সাল আলী ওয়াসাল্লাম বসলা ইলম আলী বিহি আমি জানি না কোন রুটে কোথায় তিনি গেছেন আলী আল্লাহ আনহুকে রসুল বলে গিয়েছিলেন আলী এ দেখাই আমাদের শেষ দেখা নাই ইনশাআল্লাহ আবার তোমার সাথে দেখা হবে আর কাফেররা তেমন কোনো ক্ষতি তোমার করতে পারবে না এতটুক সিরাতের কিতাবে লিখেছে আলী রাজি আল্লাহ আনহুকে ধরে আবু জাহাল কিছুক্ষণ খানায় কাবার পাশে এক জায়গায় বেঁধে রেখেছিল কিছুক্ষণ এরপরে ছেড়ে দিয়েছে লোকটা জানে না তারা দিয়ে কি করবে আমার ভাইরা ঈসা এবং ইয়াহিয়ার সাথে দ্বিতীয় আকাশের সাক্ষাতে কেমন যেন নীরবে বলে দেওয়া হলো এদেরকে যেমন হত্যার প্রচেষ্টা কাফেররা করেছে ইহুদিরা করেছে হেনবি আপনাকে হত্যার প্রচেষ্টাও করা হবে আল্লাহ রবুল্লা আলমিন তার নবীকে ইচ্ছে করলে জিবরিল ফিরেস তার কাঁধে করে সোজা মদিনায় নিয়ে পৌঁছাতে পারতেন কিন্তু দুনিয়া দারুল আসবাব দুনিয়া উপকরণ গৃহ এখানে একটা কাজের মাধ্যমে আল্লাহ পাক আর একটা জিনিস দেন এই জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় রসুলকে গুহার মধ্যে গিয়ে লুকাতে হলো তিন দিন সেখান থেকে নর্মাল প্রক্রিয়ায় উঠের পিঠে উঠতে হলো স্বাভাবিক প্রক্রিয়ায় রসুল সাল্লাহ আলী আসাল্লাম হিজরত করে গিয়েছেন আমার ভাইয়েরা মদিনা মনোবরার জিন্দগিতে দেখি বারবার রসুলকে হত্যার ষড়যন্ত্র ইহুদিরা করেছে খাইবারের আপনার এহুদে বন নজিরের ওখানে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি কাজে গিয়েছিলেন রসুল সাল্লাহ আলিয়াল্লামের মাথায় তারা একটা পাথর নিক্ষেপের জন্য আমরিবনে জাহাজ নামক এক পাপিষ্ঠকে নিয়োজিত করেছে জিবরিল বললেন ইয়া রসুল্লাহ এখান থেকে চলে যান কাফেররা কিন্তু ইহুদিরা কিন্তু আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে আল্লাহ রবুল আলমিন সেখান থেকে রসুলকে অতি সহজে বের করে নিয়ে আসলেন খয়বারের ইহুদিরা বিষ মিশ্রিত করার মাধ্যমে রসুলকে হত্যার প্রক্রিয়া করলো তার হাত থেকে রক্ষা করলেন আল্লাহ রবুল আলমিন তবুকের যুদ্ধে আর একবার মোনাফেকরা চেষ্টা করলো রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করলো কিন্তু আল্লাহ রবুল আলমিন নিজেই রসুলের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন স্ত্রীদের ঘরে থাকতেন সাদ ইবনে মহাজের নেতৃত্বে একদল সাহাবি তলোয়ার নিয়ে রসুলের স্ত্রীদের ঘরের চারোপাশে তারা পাহারাদারি করতেন সুরায় মায়েদার আয়াত যখন নাজিল হলো আল্লাহ ইয়াসিমুকামিনান নাস হেনবে মানুষের হাত থেকে আল্লাহ পাকে আপনাকে সংরক্ষণ করবেন হেফাজত করবেন তখন রসুল এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে যে স্ত্রীর ঘরে ছিলেন জালনা দিয়ে গলা বের করে দিয়ে বললেন এই যারা এখানে পাহারাদারিতে আসো আজ থেকে কোনো পাহারাদারি দরকার নাই আমার আল্লাহ সরাসরি আমার পাহারাদারি করবেন তিনি আমাকে রক্ষা করবেন বলে আয়াত নাজিল করেছেন আমার ভাইরা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তৃতীয় আকাশে পদার্পণ করলেন জায়লান শরীফের টিকার ভাষ্য অনুযায়ী তৃতীয় আকাশের নাম হলো কাইদুম এই কাইদুম আকাশ হচ্ছে লাল ইয়াকুত পাথরের তৈরি সেখানে আমাদের নবী হজরত ইসুফ ইউসুফ আলী সালাতামকে দেখলেন ইউসুফ আলী সালাতামকে সালাম দিলেন কুশল বিনিময় করলেন ইউসুফ আলী সালাতাম আমাদের নবীর নবুয়াতির স্বীকৃতি দিলেন এবং ইউসুফ আলী সালাতামের সাথে সাক্ষাতের রহস্য সম্পর্কে ওলামা ইকরাম বলছেন হে নবী আল্লাহর নবী ইউসুফের সাথে ইউসুফের ভাইরা যে ব্যবহার করেছে করেছিল মক্কাবাসীরা আজকে আপনার সাথে সেই ব্যবহার করছে যেভাবে ভাইদের সম্পূর্ণ অজ্ঞাতে আল্লাহ তালা হাজরতে ইউসুফ আলী সালাতামকে সেই সিরিয়ার ফিলিস্তিনের আল খালির উপত্যকা থেকে নিয়ে তদনন্তন পৃথিবীর সুসভ্য জাতি মিশরের রাষ্ট্রনায়ক বানিয়ে দিলেন ক্ষমতা প্রধান বানিয়ে দিলেন আর ভাইদের একদিন ইউসুফের পায়ের কাছে গড়াগড়ি খেতে লাগলো ভাইয়েরা একদিন ক্ষমার জন্য তারা বসে থাকলো হেনবি একদিন আসবে মক্কাবাসীরাও আপনিও তাদের অজ্ঞাতে একদিন গিয়ে আপনি মদিনায় ক্ষমতা একদিন সেখানে রাষ্ট্রপ্রধান হবেন ইউসুফের ভাইদের যে যেমন একদিন ক্ষমার জন্য যেতে হয়েছিল আপনার পায়ের কাছেও একদিন মক্কাবাসীর ক্ষমা চাইতে হবে সেদিন আসতেছে আমরা তাই দেখতে পাই জেনবী মাত্র হিজরতের সময় বন্ধু আবু বকারকে নিয়ে পথ প্রদর্শক আবদুল্লাহ ইবনে ওরাইকেতকে নিয়ে আবু বকর সিদ্দিকের গোলাম আমের ইবনে ফুহাইরা এই ছোট্ট কাফেলা চারজন বিশিষ্ট এই কাফেলা নিয়ে নবী রাতের আধারেই মক্কা মকরমা থেকে হিজরত করে মদিনায় গেলেন মাত্র আট বছর পরে সেই নবী দশ হাজার সেনাবাহিনী নিয়ে আজকে আঠারোই রমজান অষ্টম হিজড়িতে মক্কা মকরমা জয় করলেন নবী খানায় কাবার ভিতরের দরজা খুলে ঢুকলেন দোরাকাত নামাজ আদায় করলেন বিলাল রাজি আল্লাহ আনহু সাদে উঠে আজান দিয়া দিলেন আজকে মক্কার বিজয়ী সম্রাট হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম খানাই কাবার ঘর যারা হজ বা ওমরা করেছেন দেখেছেন নর্মাল চত্বর থেকে বেশ এতখানি উঁচা সাধারণত একটা স্টেজ যতখানি উঁচু থাকে একটা মানুষের মাথা পরিমাণ উঁচু রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দরজার দুই পাশে হাত রেখে লক্ষ্য করলেন মক্কার সকল শ্রেণীর মানুষ আজকে রসুলের সামনে বসে আছে বিজয়ী সম্রাট আজকে তিনি কি হুকুম করেন বিজয়ী সেনাপতি তিনি যার সাথে নির্মম আচরণ করেছি যার সাথে সঙ্গীকে আমরা কষ্ট দিয়েছি বেলাল সোহেব খাব্বাব সোমাইয়াকে শহীদ করেছি কত কষ্ট দিয়েছি আজকে তিনি বিজয়ী সেনাপতি আমাদের ব্যাপারে কি দণ্ড ঘোষণা করেন কি শাস্তি ঘোষণা করেন কি কথা ঘোষণা করেন এটা শোনার জন্য মক্কার সকল শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন ইয়া আহলা মক্কা হে মক্কাবাসী আজকে তোমরা আমি মোহাম্মদের কাছে কেমন ব্যবহার তোমরা আশা করছো কলু খৈরান আখুন করিম অব্ন আখিন করিম মক্কার সকল লোকের আবাল বিরুদ্ধ বনিতা বলল হে মোহাম্মদ আজকে তোমার কাছে আমরা একজন সম্ভ্রান্ত ভাই একজন সম্ভ্রান্ত ভাতিজার কাছে চাচারা যে ব্যবহার আশা করে ভাইয়ের কাছে যে ব্যবহার আশা করে সেই ব্যবহার তোমার কাছে আমরা আশা করছি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন ফাইন্নি আকৌল লাকুম কামা কালা ইউসুফ শরীফের টিকা অনুযায়ী এটা সাদা রূপা দিয়ে তৈরি সেখানে হজরত ইদ্রিস আলহি সালাতামের সাথে রসুলের সাক্ষাৎ হলো ইদ্রিস আলহি সালাতাম আল্লাহ তাবুল আলমিনের ওই নবী যেই নবী সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে লিখেছেন তো ইদ্রিস আলহি সালাতামের সাথে সাক্ষাতের মধ্যে ওলামা ইকরাম বলেন একটা অন্যতম রহস্য হচ্ছে এই হে নবী ইদ্রিস আলহি সালাতাম যেমন কলম দিয়ে লিখেছিলেন আপনার পক্ষ থেকেও কলম দিয়ে লেখা হবে অচিরেই গোটা পৃথিবীর শাসকদের কাছে কালেমার দাওয়াত দিয়ে আপনি চিঠিপত্র প্রেরণ করবেন সেই অবস্থা আপনার জিন্দগিতে আসতেছে আমরা তাই দেখতে পাই ষষ্ঠ হিজড়িতে হোদাই বিয়ার সন্ধি হলো হোদাই বিয়ার সন্ধির তেজ সিদ্ধান্ত হলো মক্কার কোরেশদের সাথে দশ বছরের জন্য কোনো যুদ্ধ বিগ্রহ হবে না যুদ্ধ থেকে নিরাপত্তা পেয়ে মুসলমানরা ব্যাপকভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন এবং রসুল্লাহ সাল আলী আসাল্লাম তদারায়তন পৃথিবীর শাসক বলতে যাদেরকে বোঝাতো দুটি পরাশক্তি রোম সম্রাট হিরাকিলিয়াস পারস্য সম্রাট খসরু পারভেজ সহ মিশরের শাসক মোকাউকাস ইয়ামানের শাসক সহ নাজ্জাসী বাদশাহ সহ গোটা পৃথিবীর রাজা বাদশার কাছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দাওয়াতি পত্র এরপরেই রসুল সাল্লাহ আলী আসাল্লাম পাঠিয়েছিলেন কেমন যেন মেয়েরাজের রাতেই সে ইদ্রিস আলহ সালাতামের সাথে সাক্ষাতের মাধ্যমে তিনি রব আল্লাহ রবুল আলমিন ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন তো হাজরত ইদ্রিস আলহ সালাতাম কেমন যেন বলে দিলেন যে মৃত্যুর ভয়ে হেনবি আপনি কোনো কাজকে স্থগিত করবেন না আল্লাহর উপরে ভরসা করে করবেন মৃত্যু সময় মতোই আসবে সময় আসার আগেই কখনো কারো কাছে মৃত্যু আসে না শুধু মানুষ ভয় থরথর করে কাঁপতে পারে কিন্তু মৃত্যু যখন আসার তখনই আসবে পঞ্চম আকাশে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম পদার্পণ করলেন জায়লান শরীফের টিকার ভাষ্য অনুযায়ী এই আকাশের নাম হলো রবকা এই রবকা আকাশও লাল স্বর্ণের তৈরি সেখানে হজরতে মুসা আলী হিসালাতামের বড় ভাই হজরতে হারুন আলী হিসালাতামের সাথে রসুলের সাক্ষাৎ হলো হারুন আলী হিসালাতামকে তিনি সালাম দিলেন তিনি তার উত্তর করলেন হারুন আলী হিসালাম রসুল্লাহামকে অভিনন্দিত করলেন তার নবতের স্বীকৃতি দিলেন হারুন আলী সালাতামকে তার উম্মাদেরা অনেক কষ্ট দিয়েছিল কিন্তু পরিশেষে হারুন আলী সালাতাম অত্যন্ত প্রিয় ভাজন হয়েছিল হয়েছিলেন উম্মাদের কাছে কেমন যেন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে বলে দেওয়া হলো হে নবী হারুন আলী সালাতাম যেমন জিন্দগির শুরুভাগে বিরাট ভাজন হয়েছিলেন কিছু বানি ইসরায়েলের শেষে সকলের কাছে প্রিয় হয়েছিলেন নবী একদিন আসতেছে আজকে যে সমস্ত মানুষরা আপনার ধর্মের আপনার জীবন আদর্শের বিরুদ্ধাচারণ করছে একদিন তারাই ইসলামের ঝান্ডাবাহী হয়ে আপনার দিনকে পৃথিবীতে জীবিত করার জন্য নিজেদের গলা কাটিয়ে দেবে সেদিন আসতেছে এবং রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে হারুন আলহি সালাতাম বলে দিলেন যে হাজরতে মুসা আলহি সালাতাম তুর পাহাড়ে যখন তাওরাত আনতে গিয়েছিলেন তার উম্মাতেরা একা না থাকে একজন খলিফা নিযুক্ত করেছিলেন সেই খলিফা ছিলাম আমি নবী হাজতে হারুন কাজেই আপনি আপনার পরে খেলাফতের দায়িত্ব পালন করতে পারে এমন কাউকে স্থলাভিষিক্ত বানিয়ে যাবেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যদিও সুস্পষ্টভাবে বলে যাননি যে আমার পরে আবু খলিফা হবে কিন্তু রসুল সাল্লাহ হাসাল্লামের কর্মধারা সুস্পষ্টভাবে উম্মাদকে বুঝিয়ে দিয়েছিল যে আল্লাহর নবীর পরে মুসলিম উম্মার খলিফা হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তিত্ব হচ্ছেন সিদ্দিক একবার হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু রসুল অসুস্থ হলেন একবার উঠতে যান আবার পড়ে যান কোনোভাবেই মসজিদে নবীতে গিয়ে নামাজ পড়ানো সম্ভব না তখন বললেন যে মুরু আবা বাকরিন ফালি সাল্লি বিন্নাস এ তোমরা কারা আসো আবু বকরকে গিয়ে বলো যে আমি উম্মাতের নামাজ পড়িয়ে দেওয়ার জন্য তাকে আমি নির্দেশ করছি সেদিন ছিল হজরত আয়সার বাড়ি আয়সার পালা যেন আয়সার ঘরে রসুল সেদিন ছিলেন যেন আয়সা ভাবলেন রসুলের স্থানে আমার আব্বা যখন দাঁড়াবেন তখন মানুষ কেউ কেউ কুলক্ষণে মনে করবে যে আবুবাকের একটা কুলক্ষণে মানুষ আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকতে তার স্থানে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে এই জন্য তিনি চাচ্ছিলেন না যে কোনোভাবেই আবু সিদ্দিক তার আব্বা রসুলের স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ান এই জন্য রসুলকে বারবার ডেকে বলছিলেন ইয়া আল্লাহ আমার আব্বার দিল আপনি জানেন খুব নরম আবু আপনি কঠোর দিল মজবুত দিল ওমরের মতো কোনো ব্যক্তিকে বলেন সে যেন নামাজ পড়িয়ে দেয় আমার আব্বাকে আপনি দায়িত্ব দিয়েন না তিনি পারবেন না সহ্য করতে পারবেন না আপনার বিরহ সহ্য করতে পারবেন না নামাজের মধ্যে ভেঙে পড়ে যাবেন রসুল তখন বললেন ইন্নাকুন্না সাওয়াহিবা ইউসুফ তোমাদের মহিলাদের অবস্থা হলো তোমাদের মুখে একটা থাকে বুকের মধ্যে আর একটা থাকে ইউসুফ আলহি সালাতামের যুগের মহিলাদের যে দশা ঘটেছিল তারা হাজরত ইউসুফকে এক কথা বলতেছিল দিলে আর এক কথা তুমি সেরকম কিছু বোঝাতে চাও না ওমর নামাজ পড়াবে না আবু বাকারকে বলো তোমরা আবু বাকার নামাজ পড়াবে যদ্দিন রসুল অসুস্থ ছিলেন সিদ্দিকে আকবরই নামাজ পড়িয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্দা উঠিয়ে বারবার তাকিয়ে দেখেছেন কত সুন্দর আমি নবী দুনিয়ায় বেঁচে থাকতে আমার উম্মাদেরা আমার সাহাবি আবু বকরের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে রসুল চোখ থেকে বারবার দর দর করে পানি পড়তো যে আমি নবী মদিনার মাটির নিচে ঘুমিয়ে যাব কিন্তু আমার উম্মত নামাজকে ত্যাগ করবে না নামাজ কাজা করবে না আমার ভাইরা সিদ্দিক আকবরকে নিজের স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ানোর মধ্যেই উম্মাদকে ইঙ্গিত করা হয়েছিল যে আমার পরে আমার স্থানে দাঁড়িয়ে আমার জীবদ্দশায় যে ব্যক্তি ইমামতি সোগরা করতে পারে নামাজ আদায় করাতে পারে ইমামতি কোবরা বড় ইমামতি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আবকারি গ্রহণ করবেন তিনি আমার খালিফা হবেন আমার ভাইরা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এবার পদার্পণ করলেন ষষ্ঠ আকাশে জাহলান শরীফের টিকার ভাষ্য অনুযায়ী ষষ্ঠ আকাশের নাম হচ্ছে ওয়াকানা এই ওয়াকানা এই ষষ্ঠ আকাশটি জায়লান শরীফের টিকার ভাষ্য অনুযায়ী সবুজ ইয়াকুত পাথরের তৈরি সেখানে হাজরতে মুসা আলি সালাতামকে দেখলেন হাজরত হারনের বড় ভাই ছোট ভাই আল্লাহর কালিম মুসা আলি সালাতাম তাকে অভিনন্দিত করলেন সালাম বিনিময় হলো তার নবুয়াতের স্বীকৃতি দিলেন মুসা আলি সালাতামের সাথে সাক্ষাতের মধ্যে এই ইঙ্গিত ছিল যে ফেরাউনের পক্ষ থেকে নিজের কমের পক্ষ থেকে অনেক কষ্ট কেলেশ হাজরে মুসা আলি সালাতামকে সহ্য করতে হয়েছে কাজে হেনবে এরকম কষ্ট কেলেস কিন্তু আপনাকেও মক্কাবাসীর পক্ষ থেকে এবং পরবর্তীতে আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন ইহুদিদের পক্ষ থেকে অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হবে যেভাবে হাজরে মুসা ধৈর্য ধারণ করেছেন আপনাকেও হেনবি সেই ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে ফসবির কামা সবরা উলুল আজমি মিনার রসুল প্রত্যয়ী নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন হে আমার পেয়ারা নেবি আপনাকেও সেভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো যে আল্লাহর নির্দেশের অপেক্ষায় আপনি থাকবেন আল্লাহর নির্দেশের পূর্বে কোনো কিছুই করবেন না যেমন হাজরতে মুসা আলহি সালাতাম আল্লাহর নির্দেশের অপেক্ষা করেছিলেন আল্লাহর নির্দেশ যখন আসলো যে আন হে নবী মৌসা আমার প্রিয় বান্দা যারা আছে বনি ইসরাইল এদেরকে নিয়ে ফেরাউনের এ রাষ্ট্র থেকে আপনি পবিত্র ভূমি সেরিয়ার দিকে বেরিয়ে যান হাজরত মুসা আলী সালাতাম আল্লাহর নির্দেশের যেমন অপেক্ষা করছিলেন তখন ঠিক হে আমার নবী যে কোনো সিদ্ধান্তের জন্য আমার নির্দেশের অপেক্ষা আপনি করবেন আমার ভাইরা হাজরত মুসা আলী সালাতামের সাথে অনেক ভাব বিনিময় কথা বিনিময় হলো যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বোরাকের পৃষ্ঠে শহর হয়ে পরবর্তী আকাশের দিকে যাচ্ছেন ফিরেস তারা লক্ষ্য করলেন হাজরত মুসা আলী সাল্লাতামের চোখ থেকে দর দর করে পানি পড়ছে কান্না শুরু করে দিয়েছেন হাজরতে মোসা ইবনে ইমরান আলি হিসালাতাম জিজ্ঞাসা করা হলো যে আপনি হাজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামেরকে দেখে অনেক কথা বললেন কিন্তু এখন কাঁদছেন কেন মোসা আলী হিসালাতাম বললেন যে আমার পরে একজন নবী পৃথিবীতে এসেছেন আর আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি আল্লাহর কালিম কিন্তু আমার উম্মতের চেয়ে যেই ব্যক্তি আমার সামনে আসলেন তার উম্মাতেরা অনেক বেশি সংখ্যায় তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই কথা চিন্তা করে আমি কাঁদছি এরপরে রসুল্লাহ আলী হাসাল্লাম পদার্পণ করলেন সপ্ত আকাশে জায়লান শরীফের টিকার ভাষ্য অনুযায়ী সপ্ত আকাশের নাম হচ্ছে সপ্তম আকাশের নাম হচ্ছে আরুবা এটা প্রখর উজ্জ্বল আল্লাহ পাকের বিশেষ কুদরতি নূরের তৈরি এটা সেখানে আল্লাহর খালিল হাজরতে ইব্রাহিম আলী সালাতামের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হলো কথা বিনিময় হলো সালাম বিনিময় হলো ইব্রাহিম আলী সালাতাম আমাদের নবীর স্বীকৃতি দিলেন রসুল লক্ষ্য করলেন ইব্রাহিম আলী সালাতাম মসজিদে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন মসজিদে বাইতুল মামুর হচ্ছে সপ্ত আকাশের উপরে ঠিক সেই জায়গায় যে কখনো যদি ওই বাইতুল মামুর ভেঙে পড়ে একেবারে খানায় কাবার উপরেই পড়বে একেবারে খানায় কাবার সোজা সপ্ত আকাশের উপরে আছে ঠিক এই সোজা উপরে প্রথম আকাশের উপরে যেই ঘরটি আছে সেটার নাম হলো বাইতুল ইজ্জা তো বাইতুল মামুর বাইতুল ইজ্জা খানাই কাবা একেবারে সব একটা একটার নিচে তো সেখানে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম হজরতে ইব্রাহিমে খালিলকে দেখলেন বাইতুল মামুরের সাথে ট্যাক লাগায় বসে আছেন এবং অনেকগুলো নসিহাত হজরত ইব্রাহিম খালিল আলী সালাতাম আমাদের নবীকে করেছেন কারণ আমাদের নবীকে পৃথিবীতে আসার জন্য দোয়া করেছিলেন হজরত ইব্রাহিম আলী সালাতাম রব্বানা ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম নিজের সন্তান ইসমাইলকে মক্কায় রাখলেন আর এদের মধ্যেই আল্লাহ তুমি একজন রসুল পাঠাও এই এই চরিত্রে তিনি হবেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই দোয়া বাস্তবায়িত হতে আল্লাহর খাইলের আড়াই হাজার বছর পরে সেই দোয়া বাস্তবায়িত হলো হাজরত ইব্রাহিম আলী সালাতাম ইব্রাহিমে খাইলের সে দোয়ার আড়াই হাজার বছর পরে পৃথিবীতে আসলেন আজকে সেই ইব্রাহিমে খাইলের সাথে দেখা সপ্ত আকাশের উপরে সেখানে হাজরতে ইব্রাহিম আলী সালাতাম নসিহাত করলেন আমাদের নেবীকে ইন্নি উলিত্তুফি কৌমি আবায়তেল আউসান হে আমার প্রিয় সন্তান মূর্তি পূজারী এক জাতির মাঝে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম হাজরত ইব্রাহিম বলছেন ওয়াতেকাল্লাম তদিদ্দাল আউসান এই মূর্তি পূজা এবং মূর্তির বিরুদ্ধে এই শেরেক বিদাতের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম তখন পুরা জাতি আমার উপরে ক্ষুব্ধ ক্ষুব্ধ হলো এবং শাসক খোদাই দাবিদার নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আপনি জানেন আপনার উপরে পুরাণী কারিমে নিশ্চয়ই আমার কাহিনী আলোচনা হয়েছে এবং আল্লাহ রবুল্লা আলমিন সেই আগুনকে আমার জন্য শান্তিদায়ক ঠান্ডা বানিয়েছিলেন কাজেই যেভাবে আল্লাহ রবুল আলমিন এই অগ্নি পরীক্ষায় আমাকে মুক্তি দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাকেও আপনিও আমার মতো মূর্তি পূজারী জাতির মাঝে জন্মগ্রহণ করেছেন যেভাবে আল্লাহ রবুল আলমিন অগ্নিকে আমার জন্য শীতল পরশ বুলিয়ে দিয়েছেন মক্কা মকরমে একদিন আপনার জন্য সেরকম হয়ে যাবে এবং মক্কায় কোনো আর মূর্তি পূজার কোনো আসর থাকবে না সে অবস্থা সৃষ্টি হয়ে যাবে এবং আমার প্রিয় সন্তান আপনি আপনার উম্মাদকে আমার সালাম জানাবেন আর বলবেন যে জান্নাতের জমিন অত্যন্ত উর্বর কিন্তু সেখানে কোনো গাছপালা নেই যার জন্য যে জান্নাত বরাদ্দ তার সেই জান্নাতে আসতে গেলে নিজের ভূমিতে নিজের বাড়িতে তার বৃক্ষ রোপণ করে আসতে হবে গাছগাছালি লাগিয়ে আসতে হবে আর তার গাছগাছালি হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আমরা যখন অতিরিক্ত কথা বলি অনেক সময় কোনো কাজ নেই শুধু বসে বসে গল্প করি আমরা কি এই বেশি করে পড়তে পারি না সুবাহান আল্লাহ বললাম আপনার আমার বেহেস্তের মধ্যে আপনার আমার জন্য একটি গাছ লাগানো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ পড়লাম আপনার আমার জন্য একটি গাছ লাগানো হয়ে যাচ্ছে লাহ ইল্লাল্লাহ পড়লাম কালেমা শরীফের জিকির করলাম আপনার আমার জন্য গাছ লাগানো হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ পাকের এই তাকবির ধনে দিলাম আপনার আমার জন্য গাছ লাগানো হয়ে গেল অতিরিক্ত গল্প না করে এভাবে আপনি আমি আপনার আমার জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিকে গ্রহণ করতে পারি আপনি আমি অতিরিক্ত কথা বন্ধ করে দিতে পারি আমার ভাইরা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সাথে হাজরত ইব্রাহিমে খৈরের যে কথোপকথন হলো এই কথোপকথন শেষ করার পরে সিদরাতুল মুনতাহা নামক বৃক্ষের কাছে রসুল গেলেন সীমান্তের এই বড়ই গাছ এ সম্পর্কে হাদিসে আসছে সেই বড়ই গাছের এক একটা বড়ই হচ্ছে আরব জাহানের হেজির নামক স্থানে বড় বড় মটকি তৈরি করা হতো এই মটকির মতো এক একটা বড়ই এবং সেই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো বড় বড় পাতা তো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম সেই গাছের কাছে পদার্পণ করলেন দেখলেন অসংখ্য স্বর্ণের প্রজাপতি সেই গাছকে ঘিরে আছে অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অসংখ্য ফেরেস্তা সেই গাছের বিভিন্ন পত্রপল্লবে ঝুলে আছে তখন হাজরতে রসুল্লাহ সাল্লাহ আলহাম লক্ষ্য করলেন সেই গাছের গোড়া দিয়ে চারটি নদী সৃষ্টি হচ্ছে দুটি নদী বাতিনি নদী একটা পর্যায়ে গিয়ে নদীর আর কোনো উৎস আর কোনো কিছুই দেখা যাচ্ছে না এই নদীর কোন দিক চলে গেল বেহেস্তের মধ্যে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে আর দুটি নদী প্রকাশ্য নদী বলা হলো যে একটি হলো ফোরাত একটি হলো নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ সুদানের ভিক্টোরিয়া হ্রদ থেকে যার তৈরি আপনার আফ্রিকার নয়টি রাষ্ট্রকে সমৃদ্ধ করছে নীলনদ এবং ফোরাত এই দুটি নদীর উৎসধারা সেই সিদ্রতুল মুনতাহা এর বাস্তব অবস্থা আল্লাহ রবুল আলমিনই ভালো জানেন আর রহিকুল মাস্তুমের লেখক বিশ্ববিখ্যাত লেখক সফিউর রহমান মুবারকপুরি বলেন যে আসল উদ্দেশ্য নীল এবং ফোরাতের উৎসধারা সিদ্রাতুল মন্তাহা এটা বোঝানো হয়নি রাসুলকে মেয়েরাজের রাতে নীল এবং ফোরাতের ধারা সিদ্রাতুল মন্তাহা থেকে হয়েছে এটা দেখিয়ে রসুলকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে হে নবী যেই নবুয়াতের মিশন নিয়ে আপনি আপনার জীবনটাকে ব্যয় করছেন নীল এবং ফোরাতের এই নদীর দুপাশের অধিবাসী যারা যুগ যুগ ধরে তারাই আপনার এই দিনের ঝান্ডাবাহী হবে দিনের জন্য গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে আপনাকে এই নীল এবং ফোরাতের উৎসধারা হিসাবে এটাকেই আপনাকে বুঝিয়ে দেওয়া হলো আমার ভাইরা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এই সপ্ত আকাশে অনেকগুলো জিনিস প্রত্যক্ষ করলেন জিবরিল আলহি সালাতামকে তার অরিজিনাল চেহারায় দেখলেন মাত্র দুবার রসুল দেখেছেন একবার পৃথিবীতে বসে ছয় শত ডানা সহ নূরের তৈরি সিংহাসনে বসে আছে রসুল জাবালে নূরে বসে একবার দেখেছিলেন পৃথিবীতে বসে আর একবার আজকে সিদ্দেতুল মন্তাহায় সেই অরিজিনাল চেহারা সহ হজরতে জিবরিল আলহি সালাতামকে দেখলেন সেখানে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আরও দেখলেন রসুলের জন্য যে হাউজে কৌসার আল্লাহ রবুল আলমিন তৈরি করেছেন সেই হাউজে কৌসারের পারে রসুলকে নিয়ে যাওয়া হলো লক্ষ্য করলেন অসংখ্য পাখি ওড়াউড়ি করতেছে এগুলো অত্যন্ত মূল্যবান আল্লাহ রবুল্লা আলমিনের ধাতব পদার্থ দিয়ে তৈরি পাখিগুলো মনে হচ্ছে এবং চারোপাশে স্বর্ণরপ্যের অসংখ্য পেয়ালা সেখানে আছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন যে সেখানের পানি মধুর চেয়ে মিষ্টি এবং দুধের চেয়ে বেশি সাদা তো আমি একটু নিয়ে সেখান থেকে পানি পান করলাম আমার কাছে মধুর চেয়ে সুমিষ্ট মনে হলো এত চমৎকার জিনিস আমি কখনো পান করিনি এবং মিস কাম্বারের চেয়ে সুগন্ধ মনে হলো বলা হলো যে আল্লাহ রবুল আলমিন এই হাউজে কাউসার আপনাকে নসিব করেছেন এটা আপনার জন্য বরাদ্দ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এরপরে জান্নাতুল মাওয়াই গেলেন জান্নাতে গেলেন সিদ্রাতুল মন্তাহার নিকটবর্তী এই জান্নাতের রসুল সেখানে গেলেন যাওয়ার পরে গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে সব গরিব মানুষরা গিয়ে বসে আছে ধনী মানুষরা অনেক দূরে এই গরিব গোড়াবা অসহায় মানুষগুলো সেখানে গিয়ে পড়ে আছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম জান্নাতের ফেরিস্তা রেদওয়ানের সাথে সাক্ষাৎ হলো হাসি মুখে অনেক কথাবার্তা হলো সেখান থেকে এবার যে জাহান্নামের ব্যাপারে উম্মাদকে সতর্ক করবেন সেখানেও রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে যাওয়া হলো শাস্তির প্রক্রিয়া দেখাবার জন্য রসুল লক্ষ্য করলেন সেখানে মহিলাদের সংখ্যা একটু বেশি মেরাজ থেকে ফিরে এসে যখন রসুল মহিলাদেরকে এই কাহিনী শুনাইলেন মহিলারা বলে ইয়া রসুল্লাহ আমরা কি অপরাধ করলাম আমাদের সংখ্যা জাহান নামে কেন বেশি দেখলেন রসুল বললেন তোমরা মহিলারা স্বামীর নিয়ামতের না শুকরি বেশি করো বোখারা শরীফের হাদিস রসুল বলেন লাউ আহসান্তা ইলা ইহদাহুন্না দাহরান তুমি যুগ যুগ ধরে বহুদিন ধরে কোনো নারীর প্রতি যত্ন খাতির করছো তোমার স্ত্রীকে যত্নের সাথে রাখতেছো একদিন একটু ত্রুটি দেখলো সোম্মা রাত মিনকা সাই আনকাত্ত একদিন একটু ত্রুটি দেখা বলে কি মা রাই তো মিনকা খাই আনকাত্ত এই ঘরে আয় আমি কিছুই পাইলাম না সারা জীবন এত কিছু খাওয়াইতে পারলো একদিন একটু আলো বর্তা ডাল দেখাই মিরাজটা খারাপ সারা জীবন ঈদের সময় বেশি কাপড় বেশি দামি কাপড় দিয়েছে ছেলে মেয়ের সংখ্যা বেশি মার্কেটে জিনিসপত্র বেশি দাম আজকে একটু দামে কম দামি শাড়ি দিয়েছে আর কথাই কয় না মুখ ভোম দিয়া বয়ে রয়েছে এই যে স্বামীর অবাধ্যতা বেশি করো এই জন্য তোমাদের সংখ্যা জাহান নামে আমি বেশি দেখে এসেছি তো সেখানের যে রক্ষক ফেরেস্তা মালেক ফেরেস্তাকে রসুল দেখলেন সেই ফেরেস্তার বিভৎস কঠিন চেহারা রসুলের চেহারা দেখে হাসলেন না রসুলের সাথে তেমন কথা বললেন না জিবির আমিন বলেন এর যে জান্নাতের ফেরিস্তা কত সুন্দর আমার সাথে কথা বললেন হাসলেন এ লোকটাকে আমি হাসতে দেখলাম না কেন জিবরিল বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক এই মালিক ফেরেস্তাকে সৃষ্টির পরেই জাহান নামের রক্ষক হিসাবে জাহান নামের সমস্ত শাস্তির দায় দায়িত্ব সব কিছু তাকে দিয়ে দিয়েছেন জাহান নামের দ্বারক সে জাহান নামের রক্ষক ফেরেস্তা সৃষ্টির পর থেকে কখনো সে হাসে নাই কারণ এমন কঠিন কঠিন শাস্তি দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য হাসি তার মুখে কখনো আসে না যদি তার জীবন ইতিহাসে কখনো হাসির প্রোগ্রাম থাকতো আজকে মেয়েরাজের রাতে আপনার মুখের দিকে তাকিয়ে তিনি হাসতেন কিন্তু তার কোনো হাসির ইতিহাস নাই তিনি হাসবেন না এই জন্যই আজকে আপনার চেহারার দিকে তাকিয়ে তিনি হাসেননি এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে যাওয়া হলো এমন এক জায়গায় যেখান থেকে কলমের খসখসানি শব্দ রসুল টের পাচ্ছেন কলম দিয়ে লিখতেছে ভাগ্যলিপি অসংখ্য ফেরেস্তারা লৌহে মাহফুজ থেকে মানবতার ভাগ্য লিপিগুলোকে লিপিবদ্ধ করছে সেই জায়গায় রসুল সেই কলমের খসখসানি শব্দ রসুল শুনতে পেলেন জিজ্ঞাসা করলেন জিবরিল কিসের শব্দ টের পাচ্ছি বলা হলো এটা হচ্ছে মাকাম ইল আকলাম কলমের শব্দ কলম যে ভাগ্যলিপি লিখতেছে সেই শব্দ ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনি টের পাচ্ছেন আমার ভাইরা এই সপ্ত আকাশের সফর শেষেই রসুল্লাহ সাল আলী আসাল্লাম এবার মহান রব্বুল আলমিনের একান্ত সান্নিধ্যে আর সেই মহাল্লায় গিয়ে মহান রব্বুল আলমিনের দরবারে মিলিত হবেন এবং মেরাজের বাকি আলোচনার জন্য আমাদের আরেকটি সপ্তাহ লাগবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ চাহে তো আমরা ইনশাআল্লাহ মেরাজের আলোচনার একটি ইতি টানতে পারবো মেরাজের এই শিক্ষা থেকে অসংখ্য শিক্ষা আপনার আমার জীবনে ব্যক্তিগত পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সবার জন্যই আমাদের অসংখ্য শিক্ষণীয় আছে আল্লাহ রবুল্লা আলমিন শিক্ষণীয় বস্তুগুলোকে আমাদের সকল শ্রেণীর মানুষকে গ্রহণ করার তৌফিক দান করুন এবং বর্জনীয় বস্তুগুলোকে সর্বতভাবে বর্জন করে সত্যিকার আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাকের প্রিয় বান্দি হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার তৌফিক আপনাকে আমাকে গোটা পৃথিবীর বস্তি উম্মাহকে আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আলোচনা শেষ করব তার পূর্বে আজকে ছাব্বিশে রজব আজকের দিবাগত রাজ হচ্ছে লাইলাতুল রাজ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন টেলিফোনে জিজ্ঞাসা করেছেন হুজুর সবে মেরাজের রোজাটা কি নিয়াতে রাখতে হবে সবে মেরাজের নামাজটা কেমনে পড়তে হবে ইবাদত বন্দিকে কোনো কিছু এটা তাওকিফিয়া আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে নির্ধারিত পন্থা ছাড়া নতুন কোনো কিছু আবিষ্কার করার কোনো অনুমতি উম্মাদকে দেওয়া হয়নি এই সবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ সরিয়াতে নাই আলাদা কোনো এই রাতের জন্য কোনো নামাজ সরিয়াতে নাই দু নম্বর হচ্ছে এই সবে মেরাজ উপলক্ষে কোনো রোজাও নাই হাদিসে হয়েছে ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা তখন কোনো ব্যক্তি যদি এই সবে মেরাজ উপলক্ষে কোনো রোজা রাখতো ওমর ইবনুল খত্তাব তার হাতের তারায় পিটাইতেন এই বেটা জলদি করে খা খাবার গ্রহণ কর খাবার গ্রহণ না করা পর্যন্ত খলিফা ওমর ইবনুল খত্তাব তিনি পিটাইতেই থাকতেন যে না সবে মেরাজ উপলক্ষে কোনো আলাদা রোজা নাই নর্মাল যদি কেউ এরকম নিয়ম থাকে যে তিনি এমনি নর্মাল শনিবার রোজা রাখেন তাহলে তিনি আজকে খেয়ে রোজা রাখবেন অসুবিধা নেই কিন্তু এই সবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো রোজা এই সবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো ইবাদত বন্দীগীর কোন প্রক্রিয়া আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সাহাবা ইকরামের পক্ষ থেকে উত্তরসরী সালফে সালেহিন উলামা ইকরামের পক্ষ থেকে কোনো কিছু নেয় একেবারে বিভিন্ন জায়গায় হয়তো দোয়া থাকতে পারে বিভিন্ন জায়গায় দোয়া দেখেছেন শরিয়াতে এর কোনো উপস্থিতি নাই আলাদা কোনো কিছু নাই আপনার আমার নতুন কোনো উদ্ভাবিত কোনো কিছু ইবাদত বন্দীগীতে এমন কোনো প্রক্রিয়া যে প্রক্রিয়া আল্লাহ রসুল আমাদেরকে শিখাননি আল্লাহ রসুলের কাছ থেকে যারা দিন শিখেছিলেন সাহাবা ইকরাম শেখেননি এমন কোনো জিনিসকে নিজের পক্ষ থেকে আপনি আমি বানিয়ে শরিয়াত হিসাবে চালিয়ে দিব তাহলে বেদাত খোরাফাতে দিন ধর্ম সব শেষ হয়ে যাবে ইসলাম বলতে কিছুই থাকবে না দুনিয়ায় আপনাকে আমাকে তাই করতে হবে আল্লাহ রসুল যা শিখিয়েছেন আল্লাহ পাক যা নির্দেশ করেছেন নিজের পক্ষ থেকে নতুন কিছু শরিয়াতের মধ্যে উদ্ভাবন করার কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি যারা এটা করবে একটা সুন্নতকে দুনিয়া থেকে একটা বেদাত যখন দুনিয়াতে আসবে সাথে সাথে একটা সুন্নত সমাজ থেকে চলে যাবে এবং যারা এই গোটা জীবন এই বেদাতের দেখা দেখি করবে কেয়ামত পর্যন্ত বেদাত হলো এমন ভয়াবহ একটা গোনা বেদাত করে মানুষ সোয়াবের নিয়াতে একটা গোনা করলে কিন্তু তবা করে কিন্তু যখন বেদাত করে এটা সোয়াব আছে এটা করে তখন আর প্রশ্নই আসে না তার থেকে তবা করার আমি সোয়াবের কাজ করছি তবা করুন কেন বিনা তবায় চলে যায় বেদাতি লোকেরা আমার ভাইরা খবরদার শরীয়তের মধ্যে নতুন কোনো জিনিস উদ্ভাবন করার নতুন কোনো জিনিসকে ঢুকানোর আপনার আমার জন্য কোনো অনুমতি নেই আল্লাহ রসুল যা বলে গিয়েছেন সেটাই আমাদের জন্য দিন আল্লাহ রসুলের উপরে যে কিতাব এসেছে সেটাই আমাদের জন্য দিন নতুন কিছু আপনার আমার পক্ষ থেকে উদ্ভাবন করার কোনো সুযোগ নেই আমরা এমনি আজকের জমাতে দোয়া করব মুসলিম উম্মাহ গোটা পৃথিবীতে আজকে বিপর্যস্ত আফগানিস্তানে নতুন খনিজ দ্রব্য পাওয়া গেছে সেটা নিয়ে কাফেররা নতুন ষড়যন্ত্র শুরু করেছে ইরাকে নতুন প্রক্রিয়া কাফেররা চিন্তা করছে গোটা পৃথিবীতে মুসলিম উম্মা বিপর্যস্ত আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করব আমাদের জাতীয় জীবনে কোনো অভাব অনটন না থাকে দ্বন্দ্ব সংঘাত থেকে আমরা বাঁচতে পারি সুন্দরভাবে ইমান এবং আমল নিয়ে বাঁচতে পারি এই জন্য দেশের জন্য দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ইমান সহ আল্লাহর খাস ওলি হয়ে কবর যাবার তৌফিক দান করুন সকলে বলুন আমি এবং যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে পথ দেখিয়েছেন আমরা যেন গোটা জীবন সেভাবে চলতে পারি সেরকম যোগ্যতা সেই তফিক আমাদেরকে দান করুন চিৎকার করে বলুন আমিন আলহামদুলিল্লাহ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলমিন